যদি প্রশ্ন করো কে সৃজিল এ জাহান যদি প্রশ্ন করো তুমি কার নামে পাখি গাই গান যদি প্রশ্ন করো কে সৃজিল এ জাহান যদি প্রশ্ন করো তুমি কার নামে পাখি গায়ে গান তবে জবাব পাবে পাবে পাখিদের কলরবে তবে জবাব পাবে পাবে পাখিদের কলরবে মুদের আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান যদি প্রশ্ন করো কে সৃজিল জাহান যদি প্রশ্ন করো তুমি কার নামে পাখি গায়ে গান যদি প্রশ্ন করো তুমি সৃজিলকে এ জাহান যদি প্রশ্ন করো তুমি কার নামে পাখি গায়ে গান তবে জবাব পাবে পাবে পাখিদের রবে তবে জবাব পাবে পাবে পাখিদের কল রবে মুদের আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান যদি প্রশ্ন করুকে কে সৃজিল এ জাহান রোজ বিহানে মিনার হতে ভেসে আসে মধুরাসা নিত্য দিনই হয় অনুভূতি সাগর ঢের কলতান রোজ বিহানে মিনার হতে ভেসে আসে মধুরাসা নিত্যদিনী হায় অনুভূতি সাগর ঢের কলতা নদী ছুটে চলে কার কথা বলে নদী ছুটে চলে কার কথা বলে গড়েছে কে এ জাহা আল্লাহ মহা আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান যদি প্রশ্ন করো কে সৃজিল হে জাহান যদি প্রশ্ন করো তুমি কার নামে পাখি গাই গান যদি প্রশ্ন করো কে সৃজিল হে জাহান প্রশ্ন করো তুমি কার নামে পাখি গায়ে গান তবে জবাব পাবে পাবে পাখিদের রবে তবে জবাব পাবে পাবে পাখিদের কল রবে স্রষ্টাবুদের আল্লাহ আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান যদি প্রশ্ন করুকে সেজিল এ রাতের বেলা তারার মেলা ঝলমল করে ধরা অপরূপ সৃষ্টির চাটি হেসে কে যেন দেয় পাহারা রাতের বেলা তারার মেলা ঝলমল করে ধরা অপরূপ সৃষ্টির চাটি হেসে কে যেন দেয় পাহারা পাপিয়ার সুরে সুরে দূর হতে বহু দূরে পাপিয়ার সুরে সুরে দূর হতে বহু দূরে মুখরিত জমিন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান যদি প্রশ্ন করুকে সেজিল এ জাহান যদি প্রশ্ন করো তুমি কার নামে পাখি গাই গান যদি প্রশ্ন করো কে সৃজিল জাহান যদি প্রশ্ন করো তুমি কার নামে পাখি গাই গান তবে জবাব পাবে পাবে পাখিদের কলরবে তবে জবাব পাবে পাবে পাখিদের কলরবে দে আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহান সে যে আল্লা মহান আল্লা মহান আল্লা মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান প্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রংধনুর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন ওয়াদুদের দিক নির্দেশনায় শিল্পী শাউন আহমদ শাফির সঙ্গীত পরিচালনায় কারি বাশার মাহমুদের কথা সুর ও কণ্ঠে রংধনুর সপ্তম পরিবেশনা বিনোদন বিনোদন বিনোদন